সেনাবাহিনীর লোকেরা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল বাংলাদেশের পক্ষ নিয়েছিল পাকিস্তানের কাছে তারা ছিল বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী অপরদিকে বাংলাদেশ তাদেরকে মনে করে বীর সৈনিক যে কারণে স্বাধীনতার পরবর্তীতে এই সৈনিকদেরকে বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক আরো কত উপাধিতে ভূষিত করা হয়েছে বোঝা গেল একই ব্যক্তি একই ব্যক্তি দুইজন লোকের কাছে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে ঠিক তেমনি ভাবে আজকে যে একজন মুসলিমকে হত্যা করার দাবি করে গোটা কাফের জাতি তাদের দৃষ্টিতে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে আমরাও মনে করি তাদের দৃষ্টিতে ঠিকই সন্ত্রাসী হতে পারে কিন্তু মুসলিমদের দৃষ্টিতে তিনি একজন বিশ্ব মুজাহিদ ছিলেন ভাইরা আমার সন্ত্রাসী কাকে বলে চোর যারা তারা পুলিশ দেখলে ভয় করে কাজী চোরের জন্য একজন পুলিশ সন্ত্রাসী র্যাবের গাড়ি দেখলে চোর এমনি দৌড় দেয় কারণ চোরের জন্য এই র্যাব পুলিশ সন্ত্রাসী ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা সন্ত্রাস করে দুনিয়ায় যারা মানুষকে জুলুম করে মানুষের হত্যা করে তাদের দৃষ্টিতে একজন মুসলিম মুজাহিদ ও সন্ত্রাসী ভাইরা আমার কোরআনুল করিমের স্পষ্ট আয়াত আমি আলোচনা করেছিলাম আল্লাহ সুবাহ বলেছেন কোরআনুল করিমে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন যে একজন পাকা মমিন মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী কাফেরদের কাছে সন্ত্রাসী হবে যেরকম একজন ভালো দায়িত্বশীল পুলিশ একজন ভালো দায়িত্বশীল র্যাব সে যেরকম ভাবে অপরাধীদের কাছে বড় ত্রাসের কারণ তাকে ভয় করে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমের সুরায় তবার ছেচল্লিশ নম্বর আয়াতে সুরায় আনফালের ষাট নম্বর আয়াতে বলেছেন অমির রেবাতিল খাইলে তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতদূর সম্ভব শক্তি অর্জন করো প্রস্তুতি গ্রহণ করো অমির রেবাতিল খাইলে এবং তোমরা ঘোড়া পালন করো ঘোড়া প্রস্তুত রাখো কারণ কি কি করবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুরহিবুনা বিহি আদুফাল্লাহি ওয়া আদুফাকুম যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে এই তুরহিবুনা শব্দটি এখন আরবিতে নতুন আরবি বলেন পুরান আরবি বলেন আরবি ভাষায় এখনো ওদের ভাষায় সন্ত্রাসী মানি হচ্ছে আরবিতে এর হাব আল্লাহ সুবহান এই শব্দটাই প্রয়োগ করেছেন তুরহিবু নাবিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনদেরকে ত্রাসের মধ্যে রাখবে ভীতি সঞ্চার করে রাখবে তার মানে হচ্ছে একজন পাকা মুমিন মানি একজন মুসলিম একজন ভালো মুসলিম মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী কোরআনুল করিম পরিষ্কার বলছে যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুকে এবং ওদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখবে এজন্য আমরা দেখতে পাচ্ছি কুফাররা যেমনি ভাবে তাকে জীবিত অবস্থায় ভয় করত মরার পরেও তারা ভয় করে সেজন্য কিছু মৌলবীর ফতুয়ার মাধ্যমে তারা নাকি তার লাশকে সমুদ্রে ফেলে দিয়েছে সমুদ্রে ফেলা যায় বলে তারা ফতুয়াও দিয়েছে এরকম দরবারি মৌলবি পয়সা দিলে অনেক পাওয়া যায় কোন সময় সমুদ্রে ভাসিয়ে দেওয়া যায় যখন কোন মুসলিমদের লাশ দাফন করার কোন জায়গা না পাওয়া যায় তুফানের সময় বন্যার সময় যদি কোনো সময় লাশ দাফন করার কোনো সুযোগ না থাকে কেবলমাত্র সেই ক্ষেত্রে আল্লাহ সুবাহ দেয়া শরিয়াতে ইসলামে বলেছে এখন তোমরা লাশ কাঁদিনে ঘোরার দরকার নেই সেই মুহূর্তে কেবলমাত্র পানিতে ভাসিয়ে দেওয়া যায় এছাড়া আল্লাহ সুবাহ একজন মুসলিমের মূল্য দান করেছেন কুফফারদের কোনো মূল্য নেই ওদের লাশ কুকুরে খাবে ওদের লাশ পচে যাবে কিন্তু আল্লাহ সুবাহ একজন মুসলিমের লাশের মূল্য দিয়েছেন তাকে সুন্দর ইজ্জাতের সঙ্গে কবরস্থ করার জন্য বলা হয়েছে এমনকি কোনো জায়গা না পেলে যদি জঙ্গলে হয় পাহাড়ে হয় অথবা যদি দ্বীপের মধ্যে হয় সেখানেও দফন করা যেত আজকে মনে রাখতে হবে কুফাররা এই চক্রান্তগুলো করছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বোকা বানাবার জন্য অনেকে জেহাদ ভুলে গেছে আল্লাহ সুবহান এই জেহাদকে মূলত স্মরণ করে দেওয়ার জন্যই এইরকম কিছু লোক তৈরি করেছিলেন যে লোকদেরকে কুফাররা ভয় করে আজকে আমরা দেখছি জেহাদের নাম বলতে অনেকেই বিভিন্ন অর্থ করে জেহাদ মানি নফসের জেহাদ জেহাদ মানি কলমের জেহাদ জেহাদ মানে কিছু হাদিস এরকম বলা আছে আল মুজাহিদ মান জাহাদা প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে নফসের বিরুদ্ধে লড়াই করে এর মানে কি এর মানে হচ্ছে জেহাদে যাওয়ার জন্য নফসে অনেক সময় বাধা প্রদান করে আমার এই জীবন আমার সন্তান আমার স্ত্রী আমার ভাই বোন আমার মাল সম্পদ ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এগুলোর কি হবে এই জন্য নফসে যখন বাধা প্রদান করে তখনই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুজাহিদুমান জাহাদান সাহু এই সবগুলোকে বর্জন করে আল্লাহর জান্নাত প্রাপ্তির আশায় নিজের সব কিছুকে বর্জন করে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে মুজাহিদ বিন নফ নফসের বিরুদ্ধে লড়াই করা এজন্য আমাদের দেশে অনেক মসজিদে মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে এরপরও আমেরিকা এহুদি খ্রিস্টানরা যারা জেহাদের নাম শুনলে ভয় পায় এই লোকদের কিছু বলে না কারণ কুফাররা বুঝে কোরআন এবং হাদিসে যেই জেহাদ আছে সেই জেহাদ ওদের জেহাদ নয় কোরআন হাদিসে কোন জেহাদ আছে এটা কুফাররা ভালো করে বুঝে আজকে আমাদের অনেকে প্রশ্ন করে যারা মুসলমান দাবি করে যে কোরআনে যে জেহাদ আছে সেই জেহাদ এই জেহাদ না একজনে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করে খামাখাই একটা কাজ করেছেন বেহুদা কাজ করেছেন নওয়াজবিল্লা কেন কোরআনে আছে আল্লাহ তারা তো সেজদা করতে বলেছিলেন ফেরেস্তাদেরকে তো শয়তান তো ফেরেস্তা ছিল না এটা কোরআনে আছে যেমন সুরায় কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে আছে আল্লাহ তারা বলছেন আদম আল্লাহ তারা বলছেন যখন আমি ফেরেস্তাদেরকে হুকুম করলাম তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু তারা সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সেজদা করলো না আল্লাহ তারা বলছেন কান আমিনাল জিন্নে সে ছিল জিনদের থেকে একজন একটা জিন ছিল তো যখন জিন ছিল তাহলে তো ফেরেস্তাদেরকে হুকুম করা হয়েছিল সেজদা করার জন্য জিনকে তো করা হয় নাই ইবলিস তো জিন ছিল তার সে সেজদা করে নাই এজন্য আল্লাহ তারা তাকে জান্নাত থেকে বের করে খামাক একটা বেহুদা কাজ করেছেন নাজায়জ কাজ করেছেন আমরা বলি তুমি যে প্রশ্ন করেছ এই প্রশ্ন শয়তানও করে নাই শয়তানকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হচ্ছিল তখন শয়তানও বলে নাই যে আল্লাহ তুমি তো ফেরেস্তাদেরকে সেজদা করতে বলেছিলে আমাকে তো বলো নাই আমাকে কেন জান্নাত থেকে বহিষ্কার করছো এই প্রশ্ন যেমন শয়তানেও করে নাই ঠিক তেমনি ভাবে আজকে জেহাদ নিয়ে কোরআন হাদিসের জেহাদ নিয়ে তোমরা কিছু মৌলবীরা কিছু মুসলিম দাবিদাররা যেরকম জেহাদ নিয়ে প্রশ্ন করো এই প্রশ্ন বুশ করে নাই ওবামা করে নাই দুনিয়ার কোন কাফের করে নাই এহুদি করে নাই খ্রিস্টান করে নাই কারণ তারা সকলেই বুঝে জেহাদ মানে হচ্ছে অস্ত্রের জেহাদ জেহাদ মানে হচ্ছে লড়াই করা জেহাদ মানে হচ্ছে মারামারি করা জেহাদ মানে হচ্ছে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করা এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ অনেক জায়গায় জিহাদ শব্দ বলেন নাই সরাসরি লড়াই বলেছেন কোরআনুল করিমের সুরায় বাকারার দুইশো ষোলো নম্বর আয়তাল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কেতালু অহুয়া কুরহুল্লাকুম আল্লাহ তালা তোমাদের উপরে জেহাদকে ফরজ করে দিয়েছেন লড়াই করাকে ফরজ করে দিয়েছেন অহুয়া কুরহুল্লাকুম অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয় বোঝা গেল আসল কারণ এখানে আল্লাহ তালা বলেই দিয়েছেন অহুয়া কুরহুল্লাকুম নতুবা এইখানে যেরকম বলা হয়েছে কুতিবা আলাইকুম আলাইকুমুল কেতালু তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে ঠিক তেমনি ভাবে আর এক আয়াতে আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কুমু সিয়ামু তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে সিয়াম ফরজ এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই মুসলমানদের যত ফেরকা আছে যত দল আছে সবাই সিয়ামকে ফরজ করতে কোনো আপত্তি করে না এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত প্রতি রমজান মাসে একদিন মুসলমানদের সম্মানার্থে ইফতার মাহফিল দিয়ে থাকে কুতিবা আলাই কুমু সিয়াম নিয়ে তাদের আমাদের কোন আপত্তি নেই মুসলমান জাতি কুতিবার এই কুমুসিয়াম যে আল্লাহ তারা ফরজ করেছেন যেই কোরআনে নাজিল করেছেন ঠিক একই কোরআনে একই আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন কুতিবার এই কুমুল কেতালু তোমাদের উপরে কেতালকে ফরজ করা হয়েছে সুতরাং যারা কুতিবা আলাইকুম সিয়াম মানবে রোজা ফরজ হওয়া মানবে নামাজ ফরজ হওয়া মানবে তারা যদি কেতালকে অস্বীকার করে যুদ্ধকে অস্বীকার করে তারা মুসলমান থাকে না তারা পরিষ্কার কাফের হয়ে যায় জেহাদকে অস্বীকার করলে কোরআন আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায় জেহাদ না করলে কাফের তা আমি কিন্তু বলি নাই আবার জেহাদ করে নাই সেজন্য কাফের তা বলি নাই কিন্তু যদি কোন ব্যক্তি কেতালকে অস্বীকার করে যুদ্ধকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কোরআনুল করিমের প্রায় পাঁচশো আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে কাতিলুল্লাদিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়ামিল আখির তোমরা লড়াই করো যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না ওয়ালা বিল ইয়ামিল আখিরে ইয়ামুল আখিরে ঈমান রাখে না পরকালে বিশ্বাস করে না ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু রাসূলুহু এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন সেইগুলোকে যারা হারাম বিশ্বাস করে না ওয়ালা দিনুনা দিন আল হককে যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে বিশ্বাস করে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মানে না তারা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র আর বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায় আল্লাহর দেওয়া দিন হককে দিন হক বলে বিশ্বাস করে না তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে থাকো সুরায় তো আবার উনত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহান হুয়া তাআলা কোরআনুল করিমের সুরায় হজের উনচল্লিশ নম্বর বলছেন ওদিন আল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে যাদের শিশুদেরকে হত্যা ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে আল্লাহ তারা তারপরে বলছেন নিশ্চয় আল্লাহ তারা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন আল্লাহ তারা তাদের সাহায্য করবেন এরপরে আল্লাহ সুবাহ বলছেন সুরায় বাকারার একশো নব্বই নম্বর আয়াতে বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা মুসলিমরা তোমরা কেতাল করো লড়াই করো যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে নাকুম যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান আফগানিস্তানে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফরা লড়াই করছে তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো যুদ্ধ করো আল্লাহ আকুম যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে ওয়ালা তাহাতাদু আল্লাহ তারা যুদ্ধের হুকুম দিয়ে আবার কথা বলছেন ওয়ালা তাহাতাদু খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না ওদের শিশুদেরকে হত্যা করবে না ওদের নারীদেরকে অসহায় লোকদেরকে হত্যা করবে না বুড়া মানুষদেরকে হত্যা করবে না এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে সুতরাং কোন মুসলমানরা এই কাজগুলো করে না বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী এহুদি গোষ্ঠী মুসলমানদের নাম দিয়ে ওরা শিশুর আক্রমণ করে বাচ্চাদের উপর আক্রমণ করে নারীদেরকে হত্যা করে এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম এজন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে আল্লাহ সুবাহ তারা এখানে বলে দিয়েছেন ওয়ালা তা তাদু সুতরাং কোন মুসলিম এরকম কাজ করতে পারে না আপনারা দেখেছেন পত্রিকায় এখন বিভিন্ন খবর লেখে জন যে প্রথম আলো পত্রিকা দেখলাম যে ওসামা বিন লাদেন যেদিন কলেজে পড়ত সেই সময় থেকে ওনাকে যে জুডো শিখাতো যে কোচ ছিল বিদেশি কোচ সে বলে যে ছাত্রকালে যখন আমি প্রশিক্ষণ দিতাম তখন আমার স্ত্রী মাঝে মধ্যে সেখানে যেত এই যুবক তখন বলল এটা কে মহিলাটা কে আমি যখন বললাম যেটা আমার স্ত্রী সে আমাকে সাবধান করলো এটা পুরুষের প্রশিক্ষণের জায়গা মহিলাদের আসা উচিত নয় যেই যুবক তার যৌবন থাকতে এরকম ভাবে নিজেকে হেফাজত করেছে যিনি তার যৌবনকে হেফাজত করার জন্য নিজের ইমানকে হেফাজত করার জন্য চরিত্রকে সংরক্ষণ করার জন্য মাত্র সতেরো আঠারো বছর বয়সে বিয়ে করেছেন সেই যুবকের প্রথম দিকে চেষ্টা করেছিল তার চরিত্র নিয়ে কথা বলার জন্য কিন্তু আমেরিকা প্রমাণ করতে পারে নাই যে কারণে পদে পদে বার বার সে মিথ্যা কথা বলেছে ভাইয়েরা আমার আল্লাহ সুবাহ যুদ্ধের হুকুম দিয়েছে আমি সে কথা বলছিলাম কোরআনুল কারিমের সুরায় নেসার চুয়াত্তর নামাজ বলছে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে দুনিয়া বিল আখিরা যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখেরাতের বিনিময়ে এরপর আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে ফায়ুক্তাল আও তারা চাই সেখানে গিয়ে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে আল্লাহ বলছেন আজিমা আমি অচিরে তাদেরকে মহান আজর মহান বিনিময় মহান প্রতিদান আমি দান করব সুরাইনে সার চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আজরান আজিমা কত বড় মহান আজর দিবেন আল্লাহ ভালো জানেন এরপর আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সুরায় নেসার পঁচানব্বই নম্বরাতে বলছেন লা ইয়াস্তাবিল কাইদুন মিনাল মুমিনিনা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল মুজাহিদরা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম আনফুসিহিম যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে তারা কখনো সমান নয় আল্লাহ বলছেন ফাদদাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দরজা বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ তারা বলছেন মুজাহিদিনা আলাল কাইদিনা আজরান আজিমা আল্লাহ মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে অনেক বড় আজর দান করবেন বিনিময় দান করবেন এরপর আল্লাহ সুবাহান হুয়া তাআলা সূরায়ে 19 বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জে ওয়া ইমারাতাল মসজিদুল হারামে তোমরা কি হাজিদেরকে পানি খাওয়ানো আর মসজিদে হারাম নির্মাণ করা ওই ব্যক্তির মতো মনে করছো কামান আমান যারা আল্লাহর উপর এনেছে পরকালে বিশ্বাস করেছে এরপরে আল্লাহর করে আল্লাহ এই দুই প্রকারের লোক আল্লাহর কাছে সমান নয় বরং যারা আল্লাহর করে লড়াই করে আল্লাযীনা আমানু জাহাদু ফি সাবিলিল্লাহি নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করেছে জাহাদু ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তায় যান এবং মাল দিয়ে লড়াই করছে তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী ফাইজুন এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে তারা সফল কাম এরপরে আল্লাহ তারা বলছেন ইনফিরু খিফাফাম ওয়া আল্লাহ বলছেন বলছেন ইনফেরু খেফাফা কালা তুমি হালকা হও ভারী হও বের হয়ে পড়ো আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও ও জাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করো দালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝো এখানে বলা হয়েছে ইনফেরু খেফাফা ওয়া সিকালা খেফাফান হালকা হও সেকালান ভারী হও খেফাফান তুমি যুবক হও সেকালান তুমি বুড়ো হও খেফাফান অস্ত্র থাকুক ফেকালান অস্ত্র না থাকুক তুমি যে অবস্থায় থাকো তোমার সৈন্য কম থাকুক ওদের সৈন্য বেশি থাকুক যে অবস্থায় তুমি থাকো ইনফিরু খেফাফালা আল্লাহর রাস্তায় তোমার বেরিয়ে পড়ো হালকা হও ভারী হও সর্বাবস্থা আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো এরপরে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা কাতার বন্দী যুদ্ধ করে আল্লাহ এদেরকে ভালোবাসেন সুরায় সফের চার নাম্বারাতে বলছেন নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে মারামারি করে কেতাল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে কান্না হুম বুনিয়ান যেন তারা সীসা গলানো প্রাচীর তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় অটল থেকে দৃঢ় থেকে যারা কারো ভয় করে না কারো চক্রাঙ্গানি কারো অস্ত্রের ঝঞ্ঝানানি কারো সৈন্য কারো ট্যাঙ্ক কারো বিমান ইত্যাদি দিকে ভয় করে না বরং তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় যুদ্ধ করে আল্লাহ সুবাহ সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন বেশি মহাব্বত করেন ভাইরা আমার এরপরে আল্লাহ তারা বলছেন আমাদেরকে ধিক্কার দিচ্ছেন আমানু মা ইদা কিল ফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদে হে ঈমানদারগণ তোমাদের কি হয়েছে তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও তুমি ইলাল আরদে তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো আঁকড়ে ধরো উপর হয়ে জমিনকে ভালো করে ধরো যেন কেউ টেনে হেঁচড়েও যুদ্ধের ময়দানে নিতে না পারে তুমি ইলাল আরদে আর বিল হায়াতিক দুনিয়া মিনাল আখেরাতে তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে ফামা মাতাউল হায়াতিক দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কালিল জেনে রাখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য কিছু ছাড়া কিছুই নয় এরপরে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু জেনে রাখো তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের না হও লড়াই না করো ইউ আজিব কুমা আজাবান আলিমা আল্লাহ তোমাদেরকে কষ্ট দায়ক মর্মন্তুৎ মুক্তি দিয়ে দুনিয়াতে বিদায় করবেন এরপরে ওয়াস্তাব্দিল কমান রকম আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য আরেকটা জাতিকে সৃষ্টি করবেন অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এরপরে জেনে রাখো ওয়ালা তাদের রুহু আ তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আলা কুল্লি ইন কাদির আল্লাহ তারা সব কিছু করার ক্ষমতা রাখেন কাজে তোমরা যদি জাহাদকে ভুলে যাও তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায় আল্লাহর দিন যদি ধ্বংস করা হয় তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তারা দিনের জন্য জেহাদ করার তৌফিক দিবেন এটা সুরায় তবার আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তারা নিজেও বলছেন যে আমিও লড়াই করি আল্লাহ লড়াই করে নিজের দিকে লড়াইকে সম্পৃক্ত করেছেন কোরআনুল কারিমে আল্লাহ সুবাহান তারা বলছেন বদরের যুদ্ধে যখন কুফফাদেরকে হত্যা করা হলো আল্লাহ তালা পরবর্তী আয়াত নাজিল করলেন ফালাম তাক্তুলুহুম তোমরা ওদেরকে হত্যা করো নাই ওয়ালা কিন্নাল্লাহ কাতালাহুম বরং আল্লাহ স্বয়ং নিজে ওদেরকে হত্যা করেছেন হত্যা করেছেন কে সুতরাং যারা বলে ইসলামে কোনো হত্যা নাই মারামারি নাই ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ ঠিকই শান্তির ধর্ম তবে জেনে জেনে রাখো যারা পৃথিবীতে সন্ত্রাস করে মুসলিমদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে মুসলিমদের বাড়িঘর দখল করে মুসলিমদের জমি দখল করে তাদেরকে হত্যা করা তাদের সঙ্গে লড়াই করা আল্লাহ তারা নিজে ফরজ করে দিয়েছেন আল্লাহ তারা বলছেন ওরা কিন্নাল্লাহ কতালাহুম বরং আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন কে হত্যা করেছেন তাই বলতে আল্লাহ নিজেও লড়াই করেন এবারে আসুন আল্লাহ তারা বলছেন আমার রমাইতা ইজ রমাইতা আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই বরং অলা কিন্নাল্লাহ রমা আল্লাহ তালা নিজে নিজে আল্লাহ তালা নিজেই নিক্ষেপ করেছিলেন কে নিক্ষেপ করেছিলেন কোরআনের আয়াত সুরায় আনফাল সতেরো নম্বর আয়াত সুতরাং আল্লাহ তারা লড়াই করেন তা পাওয়া গেল এমনি ভাবে কোরআনুল করিমে আল্লাহ তারা আরো বলছেন ওদের শক্তি যত বেশি হোক তোমরা লড়াই করো আল্লাহ তারা বলছেন আল্লাহ তালাই মমিনদের যুদ্ধ করার জন্য যথেষ্ট অর্থাৎ মমিনরা যখন যুদ্ধ করবে তাদের বিজয় দেওয়ার জন্য আল্লাহ তালা নিজেই যথেষ্ট তাহলে যুদ্ধ করার জন্য আল্লাহ যথেষ্ট এই জন্য মনে রাখতে হবে যারা বলে ইসলামে যুদ্ধ নাই মারামারি নাই এটা প্রথম বলেছে গোলাম আহমদ কাদিয়ানি এই ভারতবর্ষে যখন গোটা মুসলিম জাতি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল যুদ্ধ করছিল সেই সময় ইংরেজদের টাকা পয়সা খেয়ে এহুদি খ্রিস্টানদের গোলামি করে এই গোলাম আহমদ কাদিয়ানি প্রথম জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল নফসের জেহাদ বড় জেহাদ দিলে দিলে জেহাদ করো কলমের জেহাদ করো এই সমস্ত ফতোয়া দিয়ে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল সর্বপ্রথম যে লোকটা তার নাম গোলাম আহমদ কাদিয়ানি বোঝা গেলে এখনো যারা জেহাদের বিরুদ্ধে কথা বলে জেহাদকে যারা ভালো চোখে দেখে না জেহাদের কথা শুনলে কপালে ফাঁস পড়ে যায় এই লোকগুলো এহুদি খ্রিস্টান অথবা কাদিয়ানি ছাড়া কোনো মুসলমান হতে পারে না ভাইরা আমার এবারে আসুন আল্লাহ তালা নিজে লড়াই করার কথা বললেন এরপরে আসুন অন্য নবীরা লড়াই করেছেন কিনা আমি প্রত্যেকটা কথা কোরআন আয়াত থেকে বলছি একটাও নিজের থেকে না কোরআন আয়াত সুরা বাকারা দুইশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন অকতালা দাউদু জালুতা দাউদ জালুতকে হত্যা করেছে তালুত আর জালুতের লড়াই হচ্ছিল আল্লাহ তারা বলছেন অকতালা দাউদু জালুতা জালুতকে দাউদ হত্যা করেছে সুরায় বাকারা দুইশো একান্ন নম্বর আয়াত বোঝা গেল আগের যুগের লোকেরাও লড়াই করেছে এবারে আসুন অনেকে বলে লড়াই করা এটা মুসলিম খলিফার দায়িত্ব খেলাফত প্রতিষ্ঠিত হলে তারপরে লড়াই করবে এরকম অনেক দল আছে যারা খেলাফতের কথা বলে খেলাফত রাষ্ট্রের কথা বলে তারা আবার জেহাদের বিরুদ্ধে কথা বলে ও আমার জাতি আমি তাদের তুলনা করছি কোরআনুল করিমের সুরায় বাকারার দুইশো ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসা আলাইহালামকে এবং বনি ইসরায়েলদেরকে যখন বললেন তোমরা যুদ্ধ করো গিয়ে তখন বনি ইসরায়েল কি বলেছিল কোরআনে আসছে এজ কলুল আসলানা মালিকান নুকাতিল ফিস সেখানে বলছিল মুসা আলাহিসামকে কল ইয়া মুসা মুসার কম মুসাকে বলেছিল ইন্না লান্নাদুখুলাহা আবাদান মা দামু ফিহা ওইখানে যে শত্রু বাহিনী আছে ওরা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে অত ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে লড়াই করতে যাব না এ আংতাওয়া রব্বুকা যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো ফাকাতিলা তোমরা গিয়ে যুদ্ধ করো তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো ইন্না হা হুনা কয়দুন আমরা এখানে বসে পড়লাম সুরায় মায়দার চব্বিশ নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল ওই মুসা আলাহ সালামের সময় একার বনি ইসরাইলরা মুসা আলাইহ সালামকে বলল তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো ওদেরকে সরিয়ে দাও ওখানে খেলাফত কায়েম করো তারপরে আমরা ওখানে যাব যুদ্ধ করতে যাব ঠিক এরকম ভাবে সময়ও একদল যুবকেরা একদল মুসলমানরা দাবি করে যে খিলাফত কায়েম হলে তারপরে যুদ্ধ করব ও আমার জাতি আল্লাহ তারা বলছেন লড়াই করার জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কেমত পর্যন্ত লড়াই চলতে থাকবে যুদ্ধ চলতে থাকবে আমার উম্মতের একটা গ্রুপ একটা দল কেমত পর্যন্ত লড়াই করতে থাকবে লাউতিলহু জাউরু জায়ের ওলা আদলু আদেল এটা কোন জালেমের জুলুম কোন অত্যাচারী অত্যাচার এটাকে প্রতিহত করতে পারবে না বন্ধ করতে পারবে না বাতিল করতে পারবে না এটাকে কোন এনসাফগার ব্যক্তির এনসাফও বন্ধ করতে পারবে না তার মানে যদি সারা দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যায় তারপরেও যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে ইলা কাতিলা আখরু হাজির উম্মতের দাজ্জালা এমন কি এই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করা পর্যন্ত লড়াই চলতে থাকবে এটাকে কেউ বাতিল করতে পারবে না যারা বাতিল করতে আসবে তারা নিজেরা বাতিল হয়ে যাবে বোঝা গেল দুনিয়াতে লড়াই চলতে থাকবে আল্লাহ তারা বলেছেন এজন্য সারা দুনিয়াতে কাফের যেখানে আছে কুফাররা যেখানে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করেছে সেখানে মুসলিমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে লড়াই করেছে ফিলিস্তিনে মুসলিমরা লড়াই করছে ইরাকে লড়াই করছে কাশ্মীরে লড়াই করছে আফগানিস্তান লড়াই করছে চেসনে লড়াই করেছে ইরিত্রিয়া লড়াই করেছে ফিলিস্তিনে লড়াই করেছে এরকম ভাবে বোখারা সমরকান তাসকান এরকম সব জায়গায় যেখানে মুসলিমদের বিরুদ্ধে কুফাররা অস্ত্র ধরেছে মুসলিমরা সেখানে লড়াই করেছে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে লড়াই করেছেন আল্লাহ নিজে লড়াই করতে বলেছেন রসুলকে লড়াই করেছেন আমাদের রসুল সাল্লাহাম নিজেও কোরআনুল করিম কি সুন্দর করে বলছে হে নবী ফাকাতিল ফি সাবিলিল্লাহি সূরা নিসার 84 নম্বরে বলা হয়েছে ফাকাতিল ফি সাবিলিল্লাহি হে নবী আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন কাতিল কেতাল করুন যুদ্ধ করুন লড়াই করুন এখানে জেহাদও বলে নাই জেহাদ বললে আবার নফসের জেহাদ ঘুরাই নেবে কেউ এজন্য আল্লাহ সুবাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা এখন যে আপনার সঙ্গে আর কাউকে না পান একা যদি হন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা আপনি একা হলেও আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবেন খবরদার আপনার সঙ্গে একটা প্রাণীও যদি না থাকে সেজন্য আপনার কোনো পরোয়া নাই তবে আপনি ওয়াহারিদিল মুমিনিন আলাল কিতাল আর মুমিনদেরকে আপনি যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন মুমিন মুসলিমদেরকে যুদ্ধের উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন তাদেরকে জেহাদের ময়দান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন না আজকে যারা বলে যে জেহাদ করব কার সঙ্গে জেহাদের অস্ত্র কোথায় আমাদের জেহাদের আমাদের শক্তি কোথায় কুফফাদের এত বড় শক্তি জেহাদের স্পৃহাকে যারা মুসলিম যুবকদের অন্তর থেকে ধ্বংস করছে কোরআনের আয়াত পরিষ্কার বলছে নবীকে হে নবী আপনি মমিনদেরকে জেহাদ করার জন্য লড়াই করার জন্য কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন আর এরা ঠান্ডা করছে তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে যাচ্ছে এমনি ভাবে আল্লাহ সুবাহ নবীকে হুকুম দিলেন এবারে আসুন সাহাবারা যুদ্ধ করতেন কিনা আল্লাহ তারা বলছেন যে প্রত্যেক নবীর যুগে সাহাবারা যুদ্ধ করে ফেরেস তারাও যুদ্ধ করে আল্লাহ সুবাহ তারা বলছেন মালাইকাতে সেই বদরের যুদ্ধে আল্লাহ তালা ফেরেস তাদেরকে হুকুম দিলেন ইন্নি মাকুম আমি তোমাদের সঙ্গে আছি যাও তোমরা বদরের ময়দানে চলে যাও আমানু তোমরা মমিনদেরকে যুদ্ধ করার জন্য জন্য তাদেরকে সাহস দাও তাদেরকে স্থির রাখো তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো তারা যেন ময়দান থেকে সরে না যায় তাদের সঙ্গে যুদ্ধ করো আমি কাফেরদের অন্তরে মুসলিমদের প্রভাব ঠেলে দিব ওরা ভয়ে পালাবে ওরা মার খাবে ওরা যুদ্ধ করতে পারবে না যত বড় শক্তি ওদের থাকুক না কেন আমি মুসলিমদেরকে সাহায্য করব যাও তোমরা যুদ্ধ করো ফেরেস তারা যেন বলছে আল্লাহ অনাহানুন সাব্য হবে হামদে গণকদ্দেশরাক আমরা তো যুদ্ধ করতে করতে জানি না মারামারি করতে জানি না আমাদের কাজ হচ্ছে তাসবি পড়া আমাদের কাজ তোমার তাকদিস করা আমরা তো মারামারি করতে জানি না আল্লাহ তারা শিখাচ্ছেন কেমনে মারবে কে শিখাচ্ছেন আল্লাহ তারা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেস্তাদেরকে পরিষ্কার বলছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাদরিবু ফাউকাল আনাকে তোমরা ওদের গর্দানে মারো অদরিবু মিন হুমকুল্লা বানান এরপর ওদের প্রত্যেক জোড়ায় জোড়ায় ওদের হাড্ডির জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের হাড্ডিগুলো দুর্বল করে দাও কে শিখাচ্ছেন সুরা আনফালের ষোলো বারো নম্বর আয়াত এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে শিক্ষা দিলেন ফাদরিবু ফাওকাল আনাক ফাদরিবু মানে মারো ফাওকা মানে উপরে আনাক মানে গর্দান গর্দানের উপরে মারো অদ্রিবু মিনহুম কুল্লা বানান এবার ওর পরে ওদের আঙ্গুলের প্রত্যেকের জোড়ায় জোড়ায় পিঠে আঙ্গুল দুর্বল করে দাও হুকুমটা কার এমনি ভাবে আল্লাহ তারা ফেরেস তাদের মধ্যে কোয়ালিটি বয়ন করেছেন আমাদের দেশে যেমন বীর প্রতীক বীর উত্তম বীর শ্রেষ্ঠ আছে এরকম ভাবে আল্লাহ সুবাহ তারা ফেরেস তাদের তিনটা উপাধি দিয়েছেন বদরের যুদ্ধে এক নম্বর আছে ইলতাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজালিন আল্লাহ তাআলা প্রথম গ্রুপের নাম দিলেন মুনজালিন এরপরে দ্বিতীয় গ্রুপের নাম দিয়েছেন মুসাফফিমিন এটা হলো সূরা আলে আলে ইমরানের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরপরে সুরায় আনফালের নয় নম্বর হাতে বলছেন এমনি মুমিদ্দুকুম বেআলফিম মিনাল মালাইকাতে মুরদিফিন তাহলে মুরদিফিন মুনজালিন এরকম ভাবে মুসাফিমিন তিনটা গ্রুপের তিনটা ফেরেস্তা তিন দলের ফেরেস্তা অবতীর্ণ করেছেন তাহলে ফেরেস্তাদের মধ্যে কোয়ালিটিও নির্ধারণ করে দিয়েছেন এমনি ভাবে আল্লাহ তালা বলছেন আগের যুগের নবীরাও যুদ্ধ করেছেন সাহাবিরাও যুদ্ধ করেছেন কোরআন বলছে কত নবীরা দুনিয়া আগমন করেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহ ওয়ালারা যুদ্ধ করেছেন আমাদের নবী যুদ্ধ করেছেন নবীর সঙ্গে আবু বকর যুদ্ধ করেছেন অমর যুদ্ধ করেছেন ওসমান যুদ্ধ করেছেন আবু হরারা যুদ্ধ করেছেন সাহাদিন মক্কা যুদ্ধ করেছেন এরকম ভাবে যত গ্রাম সমস্ত গ্রাম যুদ্ধ করেছেন কোন একজন সাহাবি যুদ্ধ করেন নাই এমন সাহাবি খুঁজে পাওয়া যাবে না সুতরাং বোঝা গেল যারা আজকে জেহাদের বিরোধিতা করে তারা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নবীর বিরোধিতা করে তাদের বিরোধিতা করে সাহাবাই কেরামদের দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন সাহাবাই কেরামদের দুশ্মন এজন্য মনে রাখতে হবে এরা ইসলামের দুশ্মন যারা জেহাদের কথা শুনলে কপাল ঘোচায় ভাঁজ পড়ে যায় কপালে জেহাদের কথা শুনলে তারা কুফফাদের কাছে নিজেদেরকে বড় অসহায় মনে করে বলে আরে জেহাদ তো করতে বলেছে শুধুমাত্র যখন হামলা হবে তখন আমি গত জমাতেও বলেছিলাম বলেছিলাম শুধু হামলা হলে না এরপরে আসুন চারটা অবস্থায় জেহাদ করা ফরজে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফরজে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এজন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফরজে আইন হয়ে যায় এক নম্বর হল যখন ইরা দাখাল কুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিমিন যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজে আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাতছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজে আইন হয়ে আছে এরপরে যখন ফিলিস্তিন দখল করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে জেহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ যারা করবে তারা একমাত্র মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জেহাদকে অস্বীকার অস্বীকার করতে পারে না জেহাদের ফরজিয়াত অস্বীকার করতে পারে না এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাঝহের সমস্ত ইমামরা একমত এখানে ফতুয়ার স্বামী হানাফি মাঝহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কেতাব সেখানে বলা হয়েছে কলা ইবনে আবিদিন স্বামী ইমাম ইবনে আবিদিন ফতুয়ার স্বামীর মোসান্নিফ লিখছেন অফারদ আইনিন ইন হাজামাল ইসলাম যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে সিরু ফরদ আইন আলা মান করব তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ আইন হয়ে যায় ফাম্মা মান ওরাহুম মিনাল আদুব্বে এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজ আইন হবে যদি ওই খেলের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যাবে এরকম ভাবে সারকান গরবান এটা ফতুয়ায় স্বামীতে আছে এবং ইবনে নুজাইমে আছে বাহর রায়কে আছে এরকম ফতুল কাদিরে আছে ফতুল কাদির পাঁচ নম্বর খণ্ডের একশো একানব্বই পৃষ্ঠা ইবনে নুজাইম পাঁচ নম্বর খণ্ডের বাহর রায়েক এক একশো একানব্বই পৃষ্ঠা এরকম বাদায়ুসানায় সাত নম্বর খণ্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসে ইবনে আবেদিন তিন নম্বর খণ্ডের দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে মালিকি মাধাবের ফতুয়ার কিতাব মালিকি মাধাবের ফতুয়ার কিতাব হাসিয়াত দুসুকি দ্বিতীয় খণ্ডের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠে বলা হয়েছে ওয়াইয়াত আইনুল জেহাদু বেফাজিল আদুফে যখন হঠাৎ করে দুশ্মন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায় কয়লা দুসুকি আয় তাওয়াজ্জুহ দফরে বেফাজিন এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম শাফি মাঝহাবের ইমাম নেহায়াতুল মোহতাজ নামক কিতাবে আট নম্বর পৃষ্ঠার আট নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাফি নেহায়াতুল মোহতাজ রমালি ইমাম রামালি বলেন ফাইন দাখালু বালদাতান লানা যদি কুফফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে অসহরা বাইনা বাইনা হুম দুনা মাসাফাতিল কসরে এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয় ফাইয়াল জামা হালুহা দাফরু তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফর্জ আইন হয়ে যায় এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি মাঝা হাম্বলি মাঝহাবের আল মুগনি লেবনে কোদামা এই কিতাবে লেখা আছে আল মুগনি আট নম্বর খণ্ড তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা লেখা আছে জাফিল ইবনে আইয়ানুল জিহাদ ফি মাওয়াদিয়া তিন সময় জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন হয়ে যায় ইজাল তাকা জাহফানে তাকাবালা সাফানে যখন যুদ্ধের ময়দানে দুই দল মোকাবেলায় সামনে ময়দান অবতীর্ণ হয় তখন জেহাদ করা ফরজ আইন হয়ে যায় তখন পালানো হারাম দুই নাম্বার ইজা নাজার কুফারু আহলি যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার নম্বর ইজাস্তান ফারাল ইমাম কমান লাজিম আহমুন নাফিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম এমনি তাইমিয়াও বলেছেন এ অবস্থায় যুদ্ধ করা ফরজ এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আজকে অনেকে মনে করে জেহাদ তো করতে চায় জেহাদ করার আগে ইমান মজবুত করতে হবে আর ইমান ছাড়া জেহাদ করতে গেলে পালাইয়ে যাবো ভয় লাগে আমি জিজ্ঞেস করতে চাই জেহাদ করতে গেলে ইমান লাগে নামাজ পড়তে ইমান লাগে না না রোজা রাখতে ইমান লাগে না হজ করতে ইমান লাগে না বেঈমানের জন্য নামাজ ফরজ হয় না বেঈমানের জন্য রোজা ফরজ হয় না বেঈমানের জন্য জাকাত ফরজ হয় না বেঈমানের জন্য হজ ফরজ হয় না যেই ইমান নিয়ে তুমি নামাজ পড়তে আসো যতটুকু ইমান হলে পরে রোজা ফরজ হয় যতটুকু ইমান হলে পরে হজ ফরজ হয় যতটুকু ইমান থাকলে পরে জাকাত ফরজ হয় ততটুকু ইমান থাকলে পরে জেহাদ ফরজাইন হয়ে যায় এই জন্য অনেকে এরকম বলে যে হাত করবো ইমান দুর্বল ইমানের মেহনত করি ইমান মজবুত করি আল্লাহ নবীর সাহাবিরা ইমান এনেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তারা তো ইমানের মেহনত করা ফরজ মনে করেন নাই এই জন্য ইমানের মেহনত হবে ওই যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ মুজাহিদদের জন্য কি কবরে কোনো প্রশ্ন করা হবে কবরে সুয়াল যাওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কাফা হবে বারে কাতি সুয়ুফে আলা রাসি ফিতনাতান যুদ্ধের ময়দানে মুজাহিদের মাথার উপরে এই যে তরবারি চমকায় তরবারি যে ঘুরে এইটাই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে তার কবরে আর কোনো পরীক্ষা হবে না বুঝে গেল মুজাহিদের জন্য কবরের পরীক্ষা পর্যন্ত বাতিল তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায় এজন্য আমাদের মনে রাখতে হবে জেহাদ ফরজা আইন জেহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত জেহাদ থাকবে এই ফতুয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড কোন জায়গা কুফাররা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদের এলাকা দখল করা মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফতো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে বোখারা সমর্পণ দখল করলো ভারতবর্ষ মুসলিমদের থেকে কুফাররা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আমার জাতি এই ফতো অনুযায়ী জেহাদ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন তাদের কোনো সন্দেহ আছে এই জেহাদ করার জন্যই এই ফরজে আইন পূরণ করার জন্য আদায় করার জন্যই আমরা যেমন মসজিদে ছুটে আসে হাইয়ালা সালার সঙ্গে সঙ্গে ঠিক তেমনি ভাবে একদল মুজাহিদ আরব থেকে আফগানিস্তানে ছুটে এসেছিল সেই দলের প্রধান ব্যক্তি ছিলেন শেখ ওসামা বিন লাদেন হাফেজাহুল্লাহ তালা ও রহেমাহুল্লাহ তালা কাজে মনে রাখতে হবে যারা এদেরকে ঘৃণা করে যারা এদেরকে সন্ত্রাসী বলে তাদের মধ্যে মুনাফিকে আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হজরত আলী সম্পর্কে বলেছিলেন আলী তোমাকে মোহাব্বত করবে যারা তারাই মমিন আর ওয়ালা লা ইউহিব্বুহু ইল্লা আলীকে একমাত্র মমিনরাই ভালোবাসবে আর একমাত্র মুনাফিকরাই ঘৃণা করবে সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি আজকের যুগেও এই শহীদ আজমকে ইনশাআল্লাহ যারা ঘৃণা করে যারা সন্ত্রাসী বলে তারা মুনাফিক তাদের মধ্যে মুনাফিকের রোগ আছে এহুদি খ্রিস্টানদের দাওয়া খেয়েছে এই জন্য তারা মুনাফিকের কারণে তারা যারা সন্ত্রাসী বলছে অপরদিকে যারা মমিন তারা তাকে জান দিয়ে তাদেরকে ভালোবাসবে তাদের দোয়া করবে ইনশাআল্লাহ আমরাও এই শহীদদের রাস্তা ধরে মুসলিম ভূখণ্ডকে উদ্ধার করার জন্য মুসলিম ভূখণ্ড থেকে থেকে বিতাড়িত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদদের পথ ধরে আমরা এগিয়ে যাব আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ তালা আলা নবীনা মোহাম্মদ আলা আলী الناس اجمعين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك